সালাতুত তারাবিহ কেয়ামে রমাদান তারাবি নামাজ একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত রমজান মাসের মনোযোগিতার সাথে আগ্রহের সাথে মহাব্বতের সাথে পড়ার মতো নামাজ দুঃখজনক বিষয় হল ইসলামের ইতিহাসের সূচনা থেকে নিয়ে অতি নিকটবর্তী কাল পর্যন্ত এই নামাজের বিষয়ে কোনো ধরনের বড় কোনো জটিলতা লক্ষ্য করা যায় না যা ইতিহাস সংরক্ষিত হয়ে আসেনি খুব কাছাকাছি সময় থেকেই কিছু ভাইরা তারাবি নামাজ বিষয়ে বিভিন্ন রকমের ভিন্ন তথ্য রাকাত সংখ্যা বিশেষ করে বিষয়ে একটি তথ্য ভিন্ন ভিন্ন তথ্য পেশ করছেন যা সময়ে সময়ে বিভিন্নজন পেশ করছিলেন কিন্তু ইদানিং অতি নিকটে এসে এটা এক ধরনের ব্যাপকতা লাভ করেছে এবং তা মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় বিভ্রান্তি সৃষ্টি করছে যা তারাবির মতো একটা মহান এবাদতের ফজিলত সোয়াব এবং মনোযোগ মহাব্বতের সাথে করার ব্যাপারে ব্যাপক বিঘ্ন ঘটছে এবং অনেকেই অনেক কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন এর এরই ধারাবাহিকতায় আমাদের দেশে কিছু ভাইরাও বলেন তারাবিহের নামাজ যে চলে আসছে বিশ রাকাত সর্বত্র পুরা মুসলিম বিশ্বে শুরু থেকে এটাকে অস্বীকার করে তারা বলেন তারাবির নামাজের রাকাত সংখ্যা হল আট তারা আবার বিভিন্ন বিষয় আসয়ে সৌদি আরবের বিষয়কে উদাহরণ দেন আরবের উদাহরণ দিয়ে থাকেন এজন্য যখন তারা তারাবিন নামাজকে আট বলেন তখন তাদের কিছু ভাইরা তাদেরকে প্রশ্ন করেন যে শায়েখ আপনি তারাবির আট রাকাতের কথা বলেন কিন্তু মক্কা এবং মদিনায় তো তারাবি নামাজ এখনও বিশ রাকাত পড়া হচ্ছে বিশ রাকাত পড়া হয় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদের কিছু কিছু ভাইদেরকে আমি শুনেছি যে কেউ বলছেন এ উত্তর দিচ্ছেন যে মক্কা মদিনায় তারাবির নামাজ বিশ রাকাত পড়া হয় না সেখানেও আট রাকাতই পড়া হয় তো এ কথা বলতে গিয়ে তারা বলেন সেখানে একজন বলেছেন যে সেখানে দুইজন ইমাম দুই তারাবির দুইটি জামাত হয় একজন ইমাম অর্ধেক পড়িয়ে চলে যান বাকি আরেকজন এসে অর্ধেক পড়ান বিশ রাখাত শুধু মুক্তাদির জন্য না ইমামের জন্য সবার জন্যই তাহলে ইমাম চলে যান কেন আরেকজন বলেছেন যে তা সৌদি আরব তো এখনো তুর্কিদের দখলে সৌদি আরবে বিশ তারাবি চালু করেছিল তুর্কিরা এখন সৌদি সরকার তুর্কিদের ভয়ে এটা পরিবর্তন করতে পারছে না বাকি একটা কৌশল করে দুজন ইমাম করে দিয়েছে একজন ইমাম অর্ধেক পড়ান আর একজন ইমাম অর্ধেক পড়িয়ে চলে যান এই মসজিদ দুটি আর রাসেলের এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার এ বিষয়ে মাথা ঘামাচ্ছে না তারপরে তারা একটা কৌশল করেছে দশ রেখাত পড়ার পরে এমাম একজন চলে যায় তারপর আর একজন আছে দেখাতে চাচ্ছে যে আপনি আট রেখাত পড়ে চলে আসেন আমাদের দেশে যারা তাদের ভক্ত আহলে হাদিস ভাইরা আছেন তারা তাদের এই আলোচনা শুনে সন্তুষ্ট হয়ে যান আমি আশ্চর্য হই তাদের দাবি দাবি হলো তারাবি আট রাকাত মক্কা মদিনার বিষয়ে যখন আলোচনা আসে এর ব্যাখ্যা দিচ্ছেন দুইজন ইমাম তাদের তারাবি পড়াচ্ছেন একজন অর্ধেক পড়ে চলে যান আরেকজন বাকিটা পড়ান তারাবির দুইটা জামাত হয় তো দুইটা জামাত হলে তো দশ রাকাতের দুইটা জামাত হলো আট রাকাতের হলো না দুইটা জামাত হলে বেতেরের দুই জামাত কেন হলো না বেতেরের দুই জামাত কেন হলো না বেতের এক জামাত কেন হলো প্রথমত হলো দশ রাখাতের দুইটা জামাত হলো তো তারাবি আপনারা আট বলেন কেন বলেন আটও দশও একথা তো বলেন না এক ভাই আছেন মুজাফর বিন মোহসিন ভাই উনি একটি বই তারাবি রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ শুরুতে আটের সংখ্যা উনি দিয়ে দিয়েছেন আর বইয়ের ভিতরে উনি লিখেছেন মুসলিম শরীফের এক বর্ণনা অনুযায়ী দশ পড়া যায় এই হিসেবে দুই জামাত হয় দুই জামাতে দশ একজন দশ রাখাত পড়ে যান আমার প্রশ্ন হলো মুসলিম শরীফের বর্ণনা যদি দশ রাখাত তারাবি থাকে তাহলে আপনারা তারাবির বেলায় শুধু আটের কথা কেন বলছেন বলেন তারাবি আটও চলে দশও চলে একথা মানুষদের থেকে কেন লুকিয়ে রাখছেন তো এই প্রশ্ন তারা কেউ করছেন না আমি আশ্চর্য হই যখন দুই জামাতের কথা বলা হয় তো দুই জামাত তো আটে আটে ষোলো হওয়ার কথা দশে দশে বিশ কেন হচ্ছে এ প্রশ্ন কেউ না করে নীরবে তাদের এই কথাগুলো মেনে নিচ্ছেন এটা তাদের এই বক্তব্যটা তো একদিকে হলো একদিকে হলো ভিত্তিহীন এবং একটা হাস্যকর তাদের এই বক্তব্যটা তারা ইচ্ছা করলেই জানতে পারেন যে সৌদি আরবে তারাবির কয় জামাত হয় কিভাবে হয় যে কোনো সময় এখনের এই যোগাযোগ ব্যবস্থায় তারা যাওয়া আশা করছেন যে কাউকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু তারা না জেনে জিজ্ঞেস না করে কোনোভাবে এই মন্তব্যটা করছেন আমি একবার মক্কা মুকারামায় উমরার উদ্দেশ্যে গেলাম তখন মসজিদুল হারামের মুসাঈদুল ইমাম যিনি ইমামদের সহকারী হিসেবে কাজ করছেন মাগরিব ফজর এসা তিন নামাজি ইমামদের সাথে থাকেন ডক্টর আব্দুল আজিজ আল হাজ যিনি মাহাদুল হারামিল মক্কি মক্কা মোকারামা যে মাহাদ আছে ওখানের কুল্লিয়াতুল হাদিস শরীফ হাদিস বিভাগের উনি চেয়ারম্যান রাইস কিসমুল হাদিস শরীফের তো একদিকে ডক্টর আব্দুল আজিজ আল হাজ একদিকে উনি ওখানে মাহাদের এই উচ্চ পদে আছেন আবার মসজিদুল হারামের সহকারী ইমাম হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন ওনাকে আমি কথা শুনাইতে উনি হতভম্ব হয়ে গেলেন অবাক হলেন রাগ হলেন ক্ষিপ্ত হলেন তখন আমি বললাম যারা এই ভুলটা করছে আমাদের দেশের মানুষদেরকে বিভ্রান্ত করছে বা ভুল করছে তাদের হেদায়তের জন্য বা তাদের তো সহিবুজ হতে পারে আপনার কাছ থেকে এটা সাক্ষাৎকার নেওয়া যায় উনি নিজেই তার পরিচিত তার এক বন্ধু বা কারো বাসায় আমাকে নিয়ে গেলেন ওখানে এক ভাই মোবাইল দিয়ে এটা সাক্ষাৎকার রেকর্ড করলেন যেখানে শেখ কথা বলেছেন যে মক্কা মদিনায় তারাবির দুইটা জামাত হয় কথা বলাটা ভিত্তিহীন এটা ফালতু কথা এই সাক্ষাৎকার আমি এনে এক ভাই চিটাগাঙে ছিলেন তাকে আমি দিয়ে দিয়েছি উনি এটা অনলাইনে অনুবাদ করে ছেড়ে দিয়েছেন আপনারা এই সাক্ষাৎকারের অংশটা অংশ বিশেষ দেখতে পারেন هذا صحيح أم هذا تحكم هذا غير صحيح ساقط هذا شكرا هذا كلام غير صحيح كانوا يصلون 23 ركعة يصلون 20 ركعة وأما صلاة الامامين هذا يعني الإمام التوزيع التقسيم عشان حتى لا يثقل على إمام واحد وقد كانوا يصلون بعضهم يصلي ركعتين ويأتي بعض آخر يصلي ركعتين وأحيانا يصلي الإمام الواحد كل الصلاة ما في وهذا أمر يرجع إلى التراتيب بس يعني شكراً. لا- لا- لا- ترجع إلى يعني حفظ وقت الأئمة مثلا ونشاطهم وإسماعهم القرآن তো আমার এখানে কয়েকটা কথা প্রথম কথা হলো মক্কা মদিনায় তারাবির কয়টা জামাত হয় এ বিষয়ে জানা আপনারা নিয়মিত মাঝে মাঝে যাচ্ছেন মক্কা মোকারামায় ওদের সাথে আপনাদের সম্পর্ক আছে যে কেউ মক্কা মোকারামায় থাকে সেখানে ফোন করে জানতে পারেন অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় অনেক সময় এক ইমাম পুরা তারাবি পুরা তারাবি বিশ্বাখাতে একজন ইমাম পড়িয়ে দিচ্ছেন এবং ইমামরা কি করছেন না সব জানা যায় এতগুলো জানার সুযোগ থাকার পরেও তাদের মতো এমন লোকরা মক্কা মদিনার তারাবির রাকাত সংখ্যা নিয়ে এমন একটা ভিত্তিহীন ফালতু কথা তারা কিভাবে বলেন দ্বিতীয় প্রশ্ন হল তারা কথা বলার পরে তাদের কথায় বোঝা যাচ্ছে বিশ দশ রাখার তারাবির দূরে জামাত হচ্ছে এবং তারাবি আট নয় রাখার সংখ্যা দশ প্রমাণ হয় তাহলে তারা আট কথা কেন বলছেন তৃতীয় বিষয় হলো তাদের যারা অনুসরণ করেন তারা তাদেরকে কেন এই প্রশ্নগুলো করছেন না যে তারাবি রাখা তো দশে দশে বিশ হচ্ছে আপনি দলিল কি আপনি যে বললেন দুই জামাত হয়ের প্রমাণ কি কোনো কথাই তারা বলছেন না আল্লাহর কি হুকুম জানি না এরপরে আমাকে কয়েক ভাই কিছু ভিডিও দেখালেন যে তাদের মধ্য থেকে কেউ কেউ বা অন্যরা বলছেন এখন বলছেন তারাবি তো নফল নামাজ রাতে যত সংখ্যা পড়া যায় দশ বিশ উনচল্লিশ পর্যন্ত বিশ নামাজ বিশ তারাবি ও বিশ তাহাজুদও এ ধরনের কথা বলছেন উনচল্লিশ ছয়ত্রিশ যত ইচ্ছা রাতের নামাজ পড়া যায় কথাও পরবর্তীতে বলছেন হয়তো তাদের সুবুদ্ধির উদয় হয়েছে এই ধরনের কথা নির্বিচারে ভিত্তিহীন এ ধরনের কথা বলাটা কতটা সমীচীন মানুষের মাঝে এ ধরনের বিভ্রান্তি এ ধরনের বিভ্রান্তি এবং পেরেশানি সৃষ্টি করার দ্বারাতে কি ফায়দা উম্মতের হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন